স্বর্গলোকের থেকে তখন তার ইচ্ছা হয়েছিল তিনি ভাবছেন যে যে জায়গায় যাচ্ছি সে মৃত্যু অনিবার্য আর এই জীবনের আশা সুতরাং আমার কতটা প্রভাব আছে তাতে একবার দেখিয়ে যাই তখন পাঁচ বান সন্ধান করে সারা বিশ্বকে লক্ষ্য করে ছুঁড়ে দিই কি অবস্থার সৃষ্টি হলো সারা জগতে এক সে আর বলা যায় না রামচরিত মানসে বর্ণিত আছে এই কথা কবি তুলসীদাস লিখছেন কাহু ধীর সবকে মন মন সিজ জ্ঞানী যোগী সব রাখে রঘুবীর কাল বললেন যারা গোবিন্দ চরণে শরণাগত তারা কিচ্ছু হয় শরণাগতকে কিচ্ছু করতে পারে কারণ ওদের তো কেটে দিয়েছে তাদের কামনার গতিমুখ অন্য দিয়ে ফিরিয়ে দিয়েছে নিজের দিকে সুতরাং জড় জগতের দিকে নেই এই জন্য এই চিহ্নটি রেখেছেন এই যে সর্ব আপদ নিবর্তকত্তম এই চরণ যারা স্মরণ করবে তাদের তা হবে বলছেন মধ্যমান অঙ্গুলি মূলে তু ধত্তে কমলমচ্যুত আর মধ্যমার অঙ্গুলি মূলে একটি কমল ধরে রেখেছেন গোবিন্দ কমলটি কি জন্য ধরেছেন ধাত্রী চিত্র দিরে ফানাং লোভনায়াতি শোভনম ধাত্রী চিত্র দিরে ফানাম যারা সেই চরণকে ধ্যান করেন ধ্যেয় মাপদি সেই আপদকালে ধ্যেয় চরণকে যারা চিন্তা করেন বললেন তাদের যে চিত্তরূপ যে ভ্রমর সেই ভ্রমরকে লোভনায় মন যখন যতক্ষণ পর্যন্ত না ওই চরণের আস্বাদ পায় ততক্ষণ পর্যন্ত নানা জায়গায় ছোট যেমন যতক্ষণ পর্যন্ত না কমলের খোঁজ পায় ভ্রমণটি ততক্ষণ পর্যন্ত নানা জায়গায় ঘুরে নানা ফুলে ফুলে কিন্তু কমলের মকরঞ্জের ভান্ডার পেয়ে গেল তার তো বললেন তেমনি এই কমল দেখেছি যারা আমার চরণে আশ্রয় নেবে তাদেরকে আমি নিজে নাম রূপ গুণ লীলার মাধুরী আস্বাদন করাবো সুতরাং তাদের চিত্ত মনার অন্য দিকে আমি যেতে দেব না কাম লাগি সে যদি কামনা নিয়ে আসে তো কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে তখন কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষ তখন দাস হওয়ার জন্য অভিলাষা হয়ে যায় বললেন পদ্ম সাধু ধ্বজং ধরতে সেই কমলের নিকট একটা ধ্বজা চিহ্ন আছে ওটা কি ওটা সর্বানর্থ ধ্বজম তিনি এই চরণ চিন্তা করেন ভগবান বলছেন যে আমার চরণ আশ্রয় মাত্রে আপনার যত অনর্থ জয় হয়ে গেল ধ্বজা উড়ে গেল অনর্থ জয়ের ধ্বজা ভক্তের যেমন জ্ঞানী যুগীকে মায়ার সঙ্গে লড়াই করতে হয় ভক্তকে লড়াই করতে হয় না অরণম শরণম বলা হয় বললেন অরণম যারা ওই চরণে শ্রম গ্রহণ করেছেন তাদের রণ হয় না তাদেরকে মায়ার সঙ্গে কোনো যুদ্ধ করার কোনো প্রশ্ন নেই কারণ চরণে স্মরণ গ্রহণ করা মাত্রই মায়া সরে পড়ে দূরে থাক ওর দিকে একবার তাকালেন তো হয়ে গেল কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার মায়া আমাদের ছাড়ে না যেখানে কায়া সেখানে ছায়া দেহটা যেখানে আছে সেইখানে ছায়া আছে কিন্তু থাকার একটা তারতম্য সকালবেলা যখন সূর্য উদিত হলো তখন আপনি সূর্যকে পিঠ করে দাঁড়ান দেখবেন ছায়া সামনে ওটাকে সামনের থেকে হটাবার জন্য যদি আপনি গুলি গোলা কামান বন্দুক ছুঁড়েন অনেক যুদ্ধ করেন তো যান গুলিগুলাতেও যান ওয়াকে একমাত্র দূরীভূত করার উপায় হচ্ছে ফিরে দাঁড়ান সঙ্গে সঙ্গে পেছনে পড়ে যাবে ও কোনো যুদ্ধ করার দরকার নেই ওর সঙ্গে সঙ্গে সঙ্গেই পিছনে পড়ল তারপরে সূর্য উঠতে উঠতে যখন মাথার উপরে এলো তখন সে আপনার পায়ের তলায় তো তেমনি মায়া যারা গোবিন্দ চরণী শরণাগত তাদের পায়ের তলায় যদি আমার দ্বারা সেবা হয়তো করবে ভক্তের সেবা করতে চাচ্ছে মায়া যে সেবা করতে চাচ্ছে গোবিন্দ চরণে শরণাগতে তার আবার যুদ্ধ কি হবে গোবিন্দ এই জন্যই তাঁর চরণে রেখেছেন জয় ধ্বজা এই চরণকে আশ্রয় করলে ধ্বজা উড়ে গেল আর কোন দরকার নেই বললেন কনিষ্ঠা মূলে মূলত বজ্র ভক্তপাবাদ্রি ভেদনম আর কনিষ্ঠার মূলে আছে একটা বজ্র ভক্তের যে অনাদি জন্মে যত পাপ তাপ সব পাপ পাহাড়ের মতো সেগুলিকে বজ্রের মতো ভেদ করে অনাদিকালে যত পাপ তাপ সঞ্চিত আছে সব নাশ হয়ে গেল চরণাশ্রয়ের মাত্র পার্সিনির মধ্যে আছে একটা অঙ্কুশ বলেন সেটি ভক্ত চিত্তে অবশিকার বসকারণম ভক্তের চিত্ত মন রূপ যে অস্থি সে যখন বিষয় কারণে প্রবেশ করে তখন দুর্বা রোধ করা যায় না কিন্তু একটা জিনিসে ওকে কাবু করে দেয় তার নাম হচ্ছে অঙ্কুশ ছোট জিনিস কিন্তু ওকে কাবু করে বললেন সেই প্রকারে অঙ্কুশ চিহ্ন ভগবান ধারণ করে রেখেছেন শরণাগতের চিত্ত যদি বিষয় বিষয় কারণে যায় তাকে বসীভূত করে দেবে আজ যাবে না ওই চরণে শরণাগত হলে আজ যায় না বললেন তেমনি বাম পদাঙ্গুষ্ঠের মূলে একটা দর চিহ্ন আছে শঙ্খ এটি সর্ববিদ্যা প্রকাশের চিহ্ন রেখেছেন প্রত্যেক তার কারণে জাগতিক বিদ্যায় কখনোই ভগবানের ভক্তি জানা যায় না ভগবানের ভগবানকে বোঝা যায় না ও বিদ্যা ভগবান দেবে এগুলো সব প্রকার জিনিস তো সুতরাং যে বিদ্যার দ্বারা ভগবানকে জানা যায় ভক্তি জানা যায় ভজন জানা যায় সে বিদ্যা প্রাকৃত বিদ্যার গোচর নয় তা ওটা ভগবানের দেওয়া দেখুন ধ্রুব মহাশয় কত বিদ্যা পড়েছিলেন কিন্তু তিনি যখন ভগবানকে দেখলেন তখন ভগবানের মনে হচ্ছে আহা এ যদি কথা বলে কত ভালো শোনাবে তো আমার কিন্তু কি কথা বলবে ও তো পড়াই জানে না ছেলে মানুষ আর বড় বড় ভক্তেরা কত ভালো ভালো সংস্কৃত স্তব করে থাকে ভগবানের স্তুতি তখন উনি বলছেন এমনি স্তব একটু করাও উনি সর্ববিদ্যা ওই সম্পর্ক উপরে স্পর্শ করিয়ে এমনি স্পর্শ করালেন তেমনি একটা কি চমৎকার স্তব করেছেন ধ্রুব মহাশয় সেই প্রকার আরো অন্যান্য স্কন্দ পুরাণী সাতটি কথা বললেন কিন্তু বাচ্চাকার আবার সবগুলিরই ইঙ্গিত দিয়েছেন যত চরণে উনি উনিশিত প্রকার চরণ চিহ্ন আছে বললেন যেমন ছত্র চিহ্ন আছে এ সমস্ত তিতাব জ্বালার নাশ হয়ে গেল যেমন অমৃত কলস চিহ্ন আছে তিনি চরণাশ্রয় করলেন তার জীবন অমৃতময় হয়ে গেল এই জন্য রেখেছিলেন যেমন ত্রিকোণ চিহ্ন আছে বললেন তার এই ত্রিকোণ অর্থাৎ এই যে সত্তরাজতম গুণ এই গুণ হৃদয়ের থেকে বিদরিত হয়ে বিশুদ্ধ সত্যের প্রকাশ হয় এই প্রকার অন্যান্য চিহ্নগুলিরও কথা উল্লেখ করেছেন এই যে ভক্তি বিঘ্নাদি সর্ব আপদ নিবর্তকতম ধ্যান আপদ তারপর এবং সর্বসাধনত্ব মুক্তা শত পরম ফলত্তমাহ এই সন্ত মঞ্চ সন্ত মঞ্চ মানে কল্যাণ রূপ সুখস্বরূপ কিন্তু সাধনই নয় ওইটাই সিদ্ধি সব বিপদ যাবে আপদ যাবে সমস্ত যাবে কামনার সমস্ত বস্তু পাওয়া যাবে এগুলি আনুষঙ্গিক তারপরে তারপরে তো ভক্ত ভজন সাধনের পরে ওই চরণ সেবাটি পাবেন আর কি পাবেন যখন তার সিদ্ধি হবে সাকেত লোকে ভগবানের চরণে যাবেন তখন চরণ সেবাই তিনি পাবেন আনন্দময় সুখময় সেই চরণ সেবা লাভ করে তিনি ধন্য হবেন এই জন্য সব দুঃখ নিবর্তকত্ব আর সুখময় কল্যাণময় সন্ত মঞ্চ মানে সুখময় সেই চরণ বললেন এই জন্যই এই দুটি বিশেষণ দিলেন ব্রজ সুন্দরী তদ অনুসারী এবং সম্বোধনার দাম বিবেচনীয় গোস্বামীপাদ বললেন যেমন অনেকগুলো তাপাদিকে বিনাশ করে গোবিন্দের চরণ আশ্রয় নেওয়া মাত্র আর সেই সঙ্গে সঙ্গে সেটি সাধ্য স্বরূপ সাক্ষাৎ যখন প্রেম প্রাপ্তি হয় প্রেম প্রাপ্তির পর সাক্ষাৎ যখন গোবিন্দের লীলারাজ্যে যাওয়া যায় তখন তো সেই চরণকে অনবরত পাওয়া যায় তখন তো চরম সেবা নিয়ে তিনি রাত থাকা তখন অনন্ত সুখস্বরূপ সুখ আর সুখ আনন্দের অফুরন্ত উৎস বললেন সেই প্রকার এরা ওই দুটি সম্বোধনে সেই কথা ব্যক্ত করছে বলছেন আদি হন অর্থাৎ তোমার দুঃখ নিবর্তক চরণ আমাদের বুকে দিলে আমাদের যে মনের যে দুঃখ বিরহ পীড়া সেই বিরহ পীড়া না সবে আর বলেন তারপর আমরা সেই চরণ সেবা লাভ করে ধন্য হব এই জন্য সন্ত মঞ্চ বলেছে বিরহ পীড়া নাশ হয় আর সেবাটি কি বললেন বিচিত্র ক্রীড়াদিনা সুখঞ্চ সম্পাদক ইতিভাব ওরকমই যখন উপেক্ষা বাণীর পরে মিলিত হলেন তখন কি মাধুর্যের মধ্যে ক্রীড়ার সে নিমজ্জিত করেছিল তারপরে সঙ্গে সঙ্গে আড়া বললেন অতএব এই যে বিরহ জ্বালা হৃদয় জ্বলছে তুমি করুণা করে দর্শন দিয়ে আর বুকে আমাদের চরণ দিলে এটা শান্ত হলো আর তারপর তোমার সাক্ষাৎ চরম সেবা লাভ করব সুখময় বস্তু বিচিত্র ক্রীড়াদির দ্বারা আমরা আনন্দ আনন্দ সাগরে ফাঁসব এ তোমার দর্শন মাত্রে এটি সম্পাদিত হবে শিল বিশ্বনাথ চক্রবর্তী পাল শ্লোকটিকে আরেকটু অন্যদিকে ঘুরিয়ে ব্যাখ্যা করলেন রসিক করে উনি বলছেন এর পূর্বের যে দুটি শ্লোক সেই দুটি শ্লোকে সুন্দরীগণ কি বলেছেন তারা বলেছেন যে তোমার আমাদের মিলনও সুখ নেই বিরহে তো নাই দৃষ্টান্ত দিয়েছেন যখন তুমি দিবা ভাগে বনে যাও তখন বিরহকাল তখন সারাদিন আমাদের হৃদয়ে কি ব্যথা হয় সেই চরণ কমল কঙ্কর কণ্টকা কীর্ণ প্রদেশে ভ্রমণ করছি ওহু প্রাণ ফিরে যায় তোমার চরণে তো লাগে না আমাদের প্রাণে কোটি কোটি গুণে বৃদ্ধ প্রাণে বৃদ্ধ হচ্ছে বিরহকাল যেটা সেই বিরহকালে তুমি দুঃখ দাও আর যখন মিলনকাল সন্ধ্যাকালে যখন তুমি উত্তর্গ এসে মিলিত হও তখনও দুঃখ দাও মুখটা দেখিয়ে হৃদয়ে বিশাল কন্দৎপজালা সৃষ্টি করো চলে যাও সঙ্গত দাও না কেবল তাপটি বাড়াও কিন্তু তাপ বাড়িয়ে আর কোনোদিন তো সঙ্গ তুমি দাও না সুতরাং তোমার সঙ্গে আমাদের মিলন দুঃখ এবং বিরহ দুঃখ এই শ্লোকে যেন গোবিন্দ বলছেন যে যদি আমার মিলনেও দুঃখ বিরহ দুঃখ তো আমার সঙ্গে সম্বন্ধটা তো ছাড়লেই পারো কোন সময়েই যখন আমি তোমাদের সুখ দিতে পারি না পারবো না এটা বুঝতে পারছ ভুলে গেলেই হয় এমন কি আছে যে আমাকে ভালোবাসতেই হবে না ভালোবাসলে কি হবে সেটা দাও বললেন গোবিন্দ যেন এই কথা বলছেন সমস্ত কথাগুলি যেন আদান প্রদান হচ্ছে স্ফূর্তিতে তো বললেন এই জন্যেই এই শ্লোকটি দেবতার না করেছেন হ্যাঁ, বললেন ওহে না না না দেখো হন্ত হন্ত সকর্ম ফল দুঃখাদি দোষ আরোপিত এটি অনুতব্য বললেন না না না আমরা নিজের কর্মফল ভোগ করছি না না তোমার তোমার কিচ্ছু দোষ তুমি আমাদের দুঃখটা দিচ্ছ এটা আমরা বলেছি কিন্তু দুঃখের বেগের আবেগ ভরে বলে ফেলেছি তোমার দোষ নেই আমাদের কর্মফলে দুর্দৈব তুমি আনন্দময় সুখময় সমগ্র বৃন্দাবনকে যখন এত আনন্দ রসে দিন রাত ডুবিয়ে রেখেছ তখন আমাদিকেও নিশ্চয়ই তুমি আনন্দই দিচ্ছ তবে হ্যাঁ অমৃত বৃষ্টি হচ্ছে আর আমরা ছাতা নিয়ে আছি তো অমৃতটা পড়বে কি করে অমৃত তো সব জায়গায় বৃষ্টি হচ্ছে তোমার কৃপামৃত কিন্তু আমাদের দুর্ভাগ্য বা দুর্গের রূপ ছাতা আমরা ধরে আছি জন্য পড়ছে না সুতরাং আবেগ ভরে বলে ফেলেছি তোমার দোষ তুমি দুঃখ দাও কিন্তু আমাদের কপালের দোষ কর্মফলের দোষ তোমার দোষ নেই তুমি প্রসন্ন সর্বসুখদত্তেন স্তুবন্তী এই জন্যই তাঁর চরণকে সর্বসুখদ রূপে স্তব করছেন এটা সর্বসুখদরূপে স্তব করতে গিয়ে দুটি প্রণত কামদম এই একটি বললেন আর সঙ্গে সঙ্গে পরেরটি বললেন পদ্মজার্চিত তো প্রণত কামদম এবং পদ্মজার্চিতম কেন বলেছেন বললেন প্রণত যে নলকুবর মণিগ্রীব তারা অপরাধ তোমার চরণে না হোক তোমার ভক্তির চরণে অপরাধ তো তোমার চরণে অপরাধ করলে বরং তুমি ক্ষমা করো ভক্তির চরণে অপরাধ করলে তো আরো খারাপ ক্ষমা করো না সেই ভক্তই যদি ক্ষমা না করেন তাহলে তোমার তোমার কাছে সেটি ক্ষমা হয় না কিন্তু দেখো নলকুবর মণিগ্রীবের মতো অপরাধী তারা স্মরণ নিলেও তাদেরকেও তুমি অপরাধ ক্ষমা করলে আবার কালীয় পত্নীগণ এত বড় অপরাধী কালীও তোমাকে কত দংশনাদি করেছিল তারা যখন তোমার চরণে শরণাগত হলো কালীয় পত্নীগণ বলল যে আমাদের এই স্বামীকে তুমি রক্ষা করো সর্পজাতি আমরা স্বামী যদি মরে যায় পতিব্রতা আমরা এখনই অন্য বলবান সর্প এসে আমাদের উদ্ধার করবে সুতরাং আমাদের এই প্রাতিপত ধর্ম নষ্ট করে দিও না সর্পজাতি তুমি এর প্রাণ বাঁচাও তখন যেমনি স্তুতি করলো তেমনি সব অপরাধ তুমি ক্ষমা করলে সুতরাং তাদের যখন সমস্ত অপরাধ ক্ষমা করলে তখন অত অস্মাকং অপরাধ ক্ষম্যতাঙ্গিতি ভাব সুতরাং আমরা যে তোমাকে বলেছি যে সব তোমারই তোমার জন্যই হচ্ছে ওটা আমাদের অপরাধ আমাদের সেই অপরাধটা ক্ষমা করো নিজেও মনে করো এইখানের অপরাধটি সাধক জগতের অপরাধের মতো ক্ষমাটা চাচ্ছে সাক্ষাৎ লোক তো সুতরাং তাকে প্রসন্ন করার জন্য এই অপরাধ পরস্পর এরকম হয় এখানের অপরাধটি কিরকম একটা এখানের অপরাধটি এবং অপরাধ ক্ষমাপণটি একটা ভালোবাসার বিচিত্র রূপ এটা ভালোবাসার একটা বিচিত্র রূপ কি রূপ দেখুন একটা দৃষ্টান্ত আমরা দিচ্ছি গোবিন্দ অপরাধী হয়ে গেলেন কি অপরাধ রাধারানীকে কুঞ্জে অভিসার করিয়ে চন্দ্রার কুঞ্জে নিচে যাপন সকালবেলা যখন অন্য নায়িকার সম্ভব চিহ্ন নিয়ে দরজার কাছে এলেন এর থেকে অপরাধ কি থাকতে পারে আর অপরাধী না ও দিয়ে তাকাব না রাজরানী অপরাধ করেছে কৃতবাসী স্তব শ্রুতি ইত্যাদি অপরাধী নায়ককে তাড়িয়ে দেওয়া রাজরানী বললেন যাহি কে সব যাহি মাধব মাধব কৃতব বাধব শীর্ঘলোচনে জাত তিনিও কি করবেন প্রসন্ন হলেন না রাধারানী চলে যেমনি সখী বললো সে চলে গেল তেমনি কানতে আরম্ভ প্রাণ যায় সখী তাকে নিয়ে এদের দুদিকেই মুশকিল কি করে দুটি বলছে আচ্ছা তুমি যখন এত কাঞ্চ যাচ্ছে এমনি বেরিয়ে গেছে তেমনি রাধারানী বলছেন দেখিস আমার মানের গর্বটি তার সঙ্গে ঠিক আছে দুটি গেল সেই পথ দিয়ে যাচ্ছে উনি দূরের থেকে দেখে অপরাধিত কাছে এলেন বলছেন দয়া করে তোমার স্বামীকে প্রসন্ন করে দাও দ্বিতীয় বলছি নিজ অপরাধ জানুসি যদি মনমাহা কাহে বাড়ায় অলিবাদ তুমি তুমি তো জানো যে তোমার অপরাধ হয়েছে অপরাধ করেছে মাথাটাকে বাড়াতে গেলে সই যদি মানবরে তুই তেজ ছড়ি তুমি তার চরণে পড়ে থাকলে না কেন অপরাধটা কি কতক্ষণ থাকবে ঠিক হয়ে যেত আচ্ছা চলো যা হয়েছে হয়েছে আমার সঙ্গে চলো চেষ্টা করো তবে অপরাধের ক্ষমাপনের জন্য আমি যেমনি ইঙ্গিত করবো তেমনি পায়ে ধরা হ্যাঁ হ্যাঁ সে ঠিক আছে নিয়ে এলো অপরাধী নায়ককে দেখেই উনি আবার দুটি নিজেই পাঠিয়েছেন আবার ঘুমটা নিয়ে যেমনি ঘুমটাটা টানলেন তেমনি দুটি ইঙ্গিত করছে তখন এসে গললগ্নিকৃত বাসে পায়ের কাছে ক্ষমাপন করার জন্য অপরাধ আমু আমতুয়া কিঙ্কর পড়িয়ে চরণ তল তজ তজধ্বনি দার উন্মান আমি তোমার দাস চরণ তলে পড়ে আছি তুমি দার মান ত্যাগ করো অপরাধ তোমার এত কহি না গর অন্তর গর গর ঠরকি ঠরকি পড়ল তা দেখি বিধুমতি ব্যাকুল ফেল অতি সমুখ হেরি বিভো বুকটা আকুল হয়ে গেল কাঁদতে দেখে সঙ্গে সঙ্গে ধরে তুলে গেল অপরাধ একটা চমৎকার লীলা রসের আস্বাদ অপরাধটা রস অন্য কিছু নয় এখানের অপরাধটি হচ্ছে রস আমাদের সিদ্ধার্থ গোস্বামী পাদ বলেন এমনি আমাদেরও আছে অপরাধ সেখানে তবে এইখানের অপরাধের মতো নয় আমাদের অমনি অপরাধ আছে সেখানে দাস গোস্বামী পাদ বললেন একদিন আমার অপরাধ সেখানে কি অপরাধ লীলা রাজ্যের অপরাধ তার মানে রাধারানী নৃত্য করছেন নৃত্য করছেন তো নৃত্য করতে করতে মনে হচ্ছে অন্য দিনের মতো নাচটা জমছে না কোনখানে কি ব্যাপার ও ওই যে কোটির মেখলাটা নাই এর পূর্বে যে বিলাস হয়েছে সেই স্থানে ভুলে এসেছেন মেখলাটা থেকে আনেননি তখন দাস গোস্বামীপাদ সেখানে স্বরূপে আছেন তুলসী মন্দির রূপে তাকে আদেশ করছেন নয়নে কেউ বুঝতে পারে না যা ওইটা নিয়ে এনে আর সবার অলক্ষে আমাকে পড়িয়ে দেয় যেমনি তিনি যাচ্ছেন তেমনি সহসা ললিতা মনে করছে এখন আবারই কোথায় যাবে নন ইঙ্গিতেই জিজ্ঞাসা করছেন কোথায় যাচ্ছে তখন এখন জিজ্ঞাসা করছেন যখন সবার মাথার উপরে তিনি উত্তর তো একটা দিতে হবে তখন উনি বলছেন এখন বলবো না এসে পরে গেলেন মেঘলাটা পড়ে আছে ওর কাছে আবার রাধারানী অপরাধ কেন ছেড়ে গেল এখানে সব প্রেমের ব্যাপার রাধারানী আবার ওর কাছে অপরাধী ছেড়ে গেল কেন পড়ে আছে তুলসী তুললেন সেই মেখলাটা তুলে দেখছেন কই শব্দ তো করছে না ও এ আবার রেগে গেছে তখন বুকে নিয়ে তাকে চুমো খাচ্ছেন চুমো খেয়ে যাতে সেই অপরাধটি ভুলে যায় এই জন্য বলছেন দেখ তোকে কি আমার স্বামিনী ইচ্ছা করে ভুলেছে নাকি বিলাস আবার বিস্মৃত বিলাস ভুলিয়ে দিয়েছে সে ভুলেনি ভুললে আবার তোকে নেওয়ার জন্য আমাকে পাঠাতো চুমো টুমো খেয়ে এমনি করে ঝমঝম ঝমঝম পাঠায় গেল অপরাধ যা হয়েছিল সেটা ক্ষমা হয়ে রাজারানীর অপরাধ ক্ষমা করলো মেখলা নিয়ে আনলেন যখন এরা যখন ওইভাবে পড়ায় সব সখীগণ আছেন কেউ বুঝতে পারে তার মানে এরা যখন নৃত্য করতে করতে যায় আর রাধারানী যখন অঙ্গ দুলিয়ে যখন নৃত্য করেন তখন তার পুটিটা এত ক্ষীণ যেদের মনে হয় বিশাল নিতম্বের ভার আর উপরে গুরু ভার মনে হয় এই ভেঙে গেল গেল তখন ওরা পরে যাতে না ভাঙে কিন্তু ধরে সে কি মনে হয় যেন ওটা কিঙ্করীরা করে তো সেই ধরার ছলে যে যখন পড়াচ্ছে তখন ললিতাকে দেখিয়ে পড়া নিজে না দেখালে ললিতা সাধ্য নাই দেখে দেখিয়ে পড়াল তখন ললিতা আগাগোড়া ব্যাপারটা বুঝলে যেমনি নিত্যের অবসান হয়ে গেল পরিহাস রস সব আস্বাদন করছেন বসে সেই সময়ে ললিতা একটা এমন কথা বলল রাজরানী বুঝতে পারলেন যে আমি যে ওকে পাঠিয়েছি ও ললিতাকে বলেছে কথা না হলে আমাকে টিটকারিটা করলো অপরাধী হয়ে গেলেন তিনি একটা নিভৃত কুকুরে তাকে ডেকে নিয়ে বলছেন কি বেরিয়ে যা কখনো আমার কাছে আর আসবি না জীবন আমি যে বললাম গোপনে মেখলাটা এনে পড়াতে লড়িটাকে কেন দেখানো হয়েছিল সে যে আমাকে এত বড় পরিহাস করলো যাক কোথায় যাবে আমি অপরাধ কুঞ্জের দরজার কাছে বসে বসে কাজ এই দণ্ডটি হচ্ছে একটা অপরাধ হচ্ছে একটা বিশাল কৃপার রূপ বড় রকম দয়া কৃপা কাঁদছে কোথায় যাব তোমার চরণ ছেড়ে মারো ধরো ত্যাগ করো গোলা ধাক্কা দাও তোমার চরণে পড়ে আছে ইত্য অবসরে হঠাৎ ললিতা সেই কুঞ্জে আসছেন কুঞ্জে আসতে আসতে দেখছেন দরজার কাছে ও কাঁদছে ভীষণ হেই কি হলো আরে বাবা কি হলো বলা মাত্র একেবারে খুলে ফুলে ফুলে কাঁদতে লাগলো মানে তার জন্যই তো হয়েছে ব্যাপারটা ফুলে ফুলে কাঁদতে আরম্ভ করলো কিচ্ছু মুখে কথা নাই ললিতা বুঝলেন যে ওই বললো তা কি হয়েছে আয় ধরে নিয়ে গেলেন রাধা রানীকে বলছেন ওর কি দোষ আমি জিজ্ঞাসা করেছিলাম তাই ও দেখিয়েছে সুতরাং তোমার যদি দণ্ড দেওয়ার হয় তো আমি অপরাধী আমাকে তুমি মারো ধরো দণ্ড দাও ও তোমার দাসী ওর কোনো দোষ নেই ওকে বুকে টেনে না তখন সব গেল আরো এক গুণের থেকে সহস্র গুণ স্নেহের বুকে জড়িয়ে থাকে এই অপরাধ এখানে তাই প্রেমেরই রূপ এই জন্য বলছেন যদি অপরাধ হয়ে থাকি বলেছি কি করব তুমি তো আমাদের রমন প্রিয়জনকে কত কথা বলা হয় সুতরাং বলেছি যদি আমাদের অপরাধ হয় তুমি ক্ষমা করো ক্ষমতাম বললেন এই জন্য দুটি বিশেষণ বললেন আর ধরণী মন্ডনম যেমন বলেছেন বললেন ধরণী মন্ডন যখন তোমার এই চরণ তখন অসমত কুচানপি তে সুচরণ অর্পণ মন্ডয়তি ভাব আমাদের হৃদয়কে তোমার পরম শুভাময় সেই চরণ দিয়ে আমাদের হৃদয়কে সুশোভিত করো ওটা অলঙ্কার আমাদের বুকের ওটা অলঙ্কার ওই ছাড়া আর আমাদের কোনো অলঙ্কার নেই সুতরাং এ আদিহন আদিং হন্তুম অর্পণে তব কোপি শ্রম চরণটা বুকে দিলে কি তোমার কোনো পরিশ্রম হবে পরিশ্রম হবে না তুমি আনন্দই পাবে এবং হে রমন তুমি তো এর পূর্বে যখন মিলিত হয়েছিলে তখন তো আমাদের সঙ্গে মিলনের বাসনা তোমার মনে ভীষণ দেখেছি আর সেইটার থেকেই তো উঠেছে মিলন কামনা আত্মেন্দ্রীয় সুখ বাঞ্ছা নাহি গোপিকা বললেন অতএব হে রমন তুমি যখন এর পূর্বে আমাদের সঙ্গে মিলিত হয়েছিলে তখন আমাদের সঙ্গে মিলনের বিশাল কামনা তোমার মুখে দেখতে পেয়েছি অতএব আমাদিককে আমাদের বুকে চরণটা দিলে তোমার সেই কামনা বা অভিষ্ট পূর্ণ হবে কেন নিজে এই প্রকারে আমাদিকে ছেড়ে তোমার পরম অভিষ্ট সেই কামনার পূর্তি করার জন্য আমরা বসে বসে কাঁদছি আর তুমি নিজের খেয়াল মতো এত কষ্ট করে করে মনে মনে ঘুরে বেড়াচ্ছ দেব কৃপা করে দেখা এইখানে গোসাই পাদ এই শ্লোকের আস্বাদ নিঃশেষ করলেন তারপর পরবর্তী শ্লোকে আবার পুজো সুন্দরীগণ শ্রী শ্যাম সুন্দরের চরণ যে প্রার্থনা বাণী জ্ঞাপন করেছেন শ্রী শ্রী রাধা গোপীনাথের কৃপা হলে আগামীকাল আবার সেই বিশ্ব दुःखनाशनं सरितवेणुना सुष्ठुचुम्बितम् इतररागविस्मारणं विना वितरवीरनास्ते हरामृतम् सर्ववेदान्तसार श्रीमद्भागवते दशम स्कंधे सर्वलीलाकुटमुनि श्री श्रीरास पंचाध्यायी गोपी गीति नामक एकत्रीस अध्याय चतुर्दश संख्यक श्लोके रासभक्ता भगवान श्रीपाद बादराणी का तरा गोप सुंदरी गणित उक्ति अनुवाद करते गए बोलें श्रुतवर्धनं शोकनाशनं सरितवेणुना सुष्ठुचुम्बितं इतररागविस्मारणं निनां वितरवीरनास्तिधरामृतम् हे वीरो सुरतवर्धनं सुरतवर्धक শোকনাশনম শোকনাশক এবং সরিত বেনুনা সুষ্ঠু চুম্বিতম তোমার যে সদায়মান বেনু সেই বেনু কর্তৃক উত্তম রূপে চুম্বিত ইতর রাগ বিস্মারণ নিলাম এবং নর মাত্রের ইতর রাগ বিস্মারণকারী তে অধরামৃতং বিতর তোমার অধরামৃত আমাদিওকে বিতরণ করো পূর্ব শ্লোকে ব্রজসুন্দরীগণ শ্যাম সুন্দরীর চরণ বক্ষে ধারণ করার প্রার্থনা জ্ঞাপন করেছেন এর পূর্বে সপ্তম সংখ্যক শ্লোকেও সে একই প্রার্থনা কিন্তু পূর্ব শ্লোকের প্রার্থনার মধ্যে যে বৈশিষ্ট্য আছে তার থেকে গতকাল তা আমরা উল্লেখ করেছি পূর্বের অষ্টম সংখ্যক শ্লোকেও সুন্দরীগণ শ্রীকৃষ্ণের অধরামৃত প্রার্থনা করেছেন মধুরয়া গিরা বলগু বাক্যয়া সেখানে অধর সিধুনা আপ্যায়সন বলে উল্লেখ করেছে আমার দিগকে তুমি অধর সুধার দ্বারা আপ্যায়িত করো এখানে বলছেন তারপর পেয় ঔষধের মতো এরকম ব্যাধি নাশের জন্য একটু অধরামিত কিন্তু এখানে সেই রূপ নয় পূর্বে বলেছেন উত্তর গোষ্ঠে তোমার সেই নীলাম নিন্দি অপূর্ব মুখখানা দেখিয়ে যে তুমি আমাদের হৃদয়ে স্মরার্পণ করেছ এই তার শান্তির জন্যই বিশেষ রূপে এই অধরামৃত প্রার্থনা মরার্পণের কথা এর আগে উল্লেখ করেছেন গোপী সহ গোপীনাথের যে লীলা প্রাকৃত জগতে নায়ক নায়িকার পারস্পরিক মিলন লীলা নয় সচ্চিদানন্দ ঘন এবং প্রেমের চরম পরিপাক মহাভাবের পারস্পরিক তত্ত্বময় মিলন মাধুরী আর পরমহংসগণের আরাধনার চরম তত্ত্বময় বস্তু সদাকৃতি পরব্রহ্ম সেখানে কি সপ্ত ধাতু বলে কোন জিনিস আছে মহাভাবের বিগ্রহ ধাতু রক্ত মাংসের দেহ নয় এই জন্যই আমাদের সুখমণি সাবধান করে দিচ্ছেন অপ্রাকৃত নবীন মদনী লীলা চিদানন্দ ঘন এবং প্রেম রসের খেলা গোপী সহ গোপীনাথের রাস তাই এরা বলছেন তে অধরামৃতম তোমারই অধর অমৃত আর কারো অধর অমৃত নয় তে অধর অমৃত তোমারই অধর অমৃত প্রাকৃত নায়ক নায়িকা পাঞ্চভৌতিক দেহে চিন্তা করেন সেটি হচ্ছে ক্লেদ লালা ঘৃণীত ওটা পৈশাচিক আবেশ ওটা পিসাচে আনন্দ পায় এই সেই বস্তু হে সাক্ষাৎ অমৃত অখিল রসামৃতমূর্তি সর্বরস সর্বগন্ধ বলে শ্রুতি যাকে উল্লেখ সুতরাং তার চরণ নখের থেকে আরম্ভ করে শিখাগ্র পর্যন্ত সমস্ত অমৃত পরামৃত মদিলীলাসুক বললেন মধুর অদরামৃতম সমগ্র অমৃতকে অধরীকৃত করেছে যার মধুরতা প্রত্যেকটি অঙ্গের মধুরাং মধুরাং বপুরৈশ্য বিহু মধুরাং মধুরাং বদনাং মধুরম মধুগন্ধি মধুস্মিত মে তদহ মধুরাং মধুরাং মধুরাং মধুরম প্রত্যেকটি মাধুর্যকে জগৎ জগতের প্রত্যেকটি মাধুরী জগতের সমগ্র অমৃতকে নিম্নকৃত করেছে এই জন্য তে অধর অমৃতম তোমার অধরেই অমৃত আর কারো অধর অমৃত নয় এবং সেই অধরামৃত আস্বাদনীর ন মানে আমরাই হচ্ছি অধিকার এইভাবে অধরামৃত আস্বাদন করার আর কারো শক্তি সাধ্য নেই অতি এই কান্তা গোপ সুন্দরী গণেরই আছে আর কারণ এই জন্য বললেন বিতর বিদন যদি গোবিন্দ বলেন এই অমৃত সহজে দান করা যায় না বললেন তুমি দান বীর দয়া বীর দয়া জন্মাচ্ছেন বীর তুমি দান বীর দয়া বীর সুতরাং তোমার যে অদেয় কোনো বস্তুই নেই আমরা ভাবতে পারি না যে তোমার অদেহ কি জিনিস আছে গোস্বামীপাদ বললেন বীর বীর বারবার উল্লেখ করেছে মধ্যদেশীয় লোকেরা এই রসিকতা করে বীর বীর এই প্রকার সম্বোধন করে পেহেলমান পেহেলমান বলে না এই দেশের লোকে ওই কথাটি রসিকতার সঙ্গে বীর বীর এই শব্দটি মধ্যদেশীয় লোকেরা বলেন সম্বোধনের সময় এই জন্য বারবার বীর বীর সম্বোধন করেছেন বলে সুন্দরীগণ সেই অধরামৃত যে লৌকিক বস্তু নয় অলৌকিক সম্পদ এটি শ্লোকের প্রতিপাদ্য বস্তু আমাদের শ্রীজীব গোস্বামী পাদ লিখেছেন লৌকিক বিভাবাদী রসজনকর্তং ন শ্রদ্ধেয় লৌকিক নায়ক নায়িকার তারা বিভাগ বৈরূপ্য আছে সুতরাং সেখানে রস বলে কোনো জিনিস নাই যদিও প্রাকৃত কাব্যকার তারা সেখানে একটা রসের কল্পনা করে থাকেন এবং তাকে ব্রহ্মাসাদ সহোদর বলে আখ্যা দেন বটে কিন্তু সে রসটা আস্বাদন করে কে প্রাকৃত নায়ক নায়িকা না না না না ওটা করে সামাজিক তো নায়ক নায়িকার মিলনটি যখন কোনো অলৌ একটা অসাধারণ শক্তি সম্পন্ন কবির কাব্যের দ্বারা নিবদ্ধ হয় তখন যাদের হৃদয়ে সত্যগুণ আছে রজতম গুণে হবে না প্রাকৃত লৌকিক রস যাদের হৃদয়ে সত্যগুণ আছে তারা সেইটি পড়ে সেই আস্বাদনটা প্রাপ্ত নায়ক নায়িকা না ও তো বিভাব কিছুই না দুঃখ পর্যাবসায়িতা শ্রী গোস্বামী পাদ বলল তো দুঃখ তার পর্যবসান তো দুঃখময় বস্তু কিছুই নয় কিন্তু রাধা মাধবের তিনি লিখলেন যদমি তরস শাস্ত্রে বেঞ্জি বৈরগ্র বৃন্দম তদ অনুমপি ন কল্পতে কামি লোক এই যে লৌকিক রসরাজ্যে কাব্যকারগণ যে রসের কথা উল্লেখ করেছেন পদ অনু অপি তাহার অনুমাত্র রজতম গুণ সম্পন্ন কামিলোক আস্বাদন করতে পারে না তদ অখিলমপি জৈস্য প্রেম সিন্ধু নকিঞ্চিত বলেন সেই অখণ্ড লৌকিক সাত্বিক রসকে এক জায়গায় করলে রাধা মাধবীর যে আনন্দময় রস সেই রসসিন্দুর নিকটে ওটা কিছুই না ফেলে দিন ওটা ন কিঞ্চিত মিথুনমজিত গোপ রূপ মেত বিভাটি সেই রাধা মাধবীর রাধা গোপীনাথের এই চমৎকার অলৌকিক লীলা রস তো সেই অধরাম অধরেই অমৃত গোবিন্দের অধরেই অমৃত সাক্ষাৎ সেই অমৃত যে অলৌকিক তাই কয়েকটি বিশেষণের প্রতিপাদিত বলছেন সুরত বর্ধনম এমন বিশ্লেষণ করেছেন অনেক সময় লেগে যাবে আমরা সংক্ষেপে বলছি টিকা উল্লেখ করলে আমরা পারবো না সমাজে মানে তাহলে এই নিয়ম সভায় শেষ হবে না এই জন্য সংক্ষিপ্ত সারটা গোস্বামীর আমরা বলে যাব সুরত অবর্ধন এইখানে যে ইতর রাগ বিস্মরণ নিনাং কথাটি আছে নিনাং নরকুলের তাহলে এই যে অলৌকিক অধরামৃতের গোবিন্দের বিশেষণগুলি দেওয়া হচ্ছে এটা অন্যান্য যারা সাধন করছেন ভক্ত সমাজ তাদের একরকম হবে আর ব্রজ সুন্দরীগণ যে আস্থাপন করছেন তাদের আর একরকম এক ভাব যেমন মনে করুন সুরতবর্ধনম ব্যাখ্যাকার লিখলেন সুরতি বর্ধনম উত্তম রতি বর্ধন করিয়া থাকে প্রেম আত্মেন্দ্রীয় প্রীতিবাসনা শূন্য প্রেম তোমার অধরামৃত বিতরণ করে থাকে গোসাইপাদ বললেন ভক্ত সমাজের বা অন্যান্য লোকের নিনান জীবানান যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তির বা ভক্ত সমাজের যে আস্বাদন পেয়ে অধরামৃত সেটি প্রসাদ রূপে হবে প্রসাদী তাম্বুল রূপে হবে গোপীগণের মতো হবে না ওদের আলাদা ওরা রসের সেই সাক্ষাৎ যে আস্বাদন করছেন সেটা আলাদা জিনিস সম্পূর্ণ কিন্তু নিনাং মানে জীবেরও হবে আস্বাদন গোবিন্দের অধরামৃত সেটি হবে প্রসাদের প্রসাদের সঙ্গে মিশে যাচ্ছে সেটি হবে প্রসাদী তাম্বুলের ভিতরে সেইখানে রামনীতির উপচার করা হলো তাদের পক্ষে ব্যাখ্যা করা হচ্ছে সুরত বর্ধন উত্তম রতি বর্ধন আমরা আলোচনা করেছি শ্রীমদ ভাগবতী উদ্ধব সংবাদে ভগবান সত্যগুণের আহার খেলে সত্যগুণের বৃদ্ধি রজতম গুণের আহারে রজতম গুণের বৃদ্ধি মহাপ্রসাদ সেবনে প্রেমের বৃদ্ধি ভক্তি লাভ এবং সুরত আত্মেন্দ্রীয় সুখবাসনা শূন্য উত্তম প্রেমকে বাড়ায় গোবিন্দের মহাপ্রসাদ ব্রহ্মাণ্ড পুরাণে উৎকল খণ্ডে লিখিত আছে একবার শ্রী নারদ এই সুরত প্রেমকে বাধা একবার শ্রী নারদ মহাপ্রসাদ সেবার জন্য কমলা দেবীর উপাসনা করে কমলা দেবী নারায়ণকে বলেন নারদ তোমার রোদরামৃত চাই দেব না আমার রোদরামৃত কাউকে দেবে না নারদ বললেন দেবী প্রসাদ বললেন উনি ইচ্ছা করেন না আমি গোপনে দেব আপনি চিৎকার করবেন না দেব গোপনে গোপনে দেবী নারদকে অধরামৃত দিলেন অধরামৃত খেয়ে নারদের কি আবেশ যেমন মহাদেব একবারে পাগলের মতো হয়ে আর সেই আনন্দের কথা যখন কোন একটা আনন্দের উদ্রেক হয় তখন আমরা সেই অনুভূতিটি জানাবার জন্য নিজের আন্তরিক স্ত্রীদের কাছে যায় ওটা একা ভোগ করতে ভালো লাগে ভক্তে ভক্তে এই জন্যই প্রেম তাকে জানাবো আমার স্ত্রী তার কাছে তো বলবো আসাম মহাদেবের কাছে এলেন মহাদেবের কাছে এসে বলছেন নারদকে দেখেই মহাদেব বলছেন পাগলের মতো নাচ কি হলো কি বললেন প্রভু করুণাময় আজ ভগবানের প্রসাদ খেয়ে এসে গিয়েছে বললে আমার জন্য একটু আনলে না একা খেয়ে ফেললে সবটা ওহো সে সময় তো মনে ছিল না তারপর খেয়ে তো দিলাম সব কিন্তু পরে মনে হলো এটা আপনার কথা তখন আপনার কাছে দেখি দেখি হাতটা দেখি উনি খেয়ে হাতটা ধুয়ে এসেছেন তো বড় বড় নখ নখের কোণে একটু ক্ষুদ্রতম বস্তু সেইখানে লেগে আছে মহাদেব একটা খুব সূক্ষ্ম শলাকা নিয়ে সেইটিকে বের করি বের করে খেলে খেয়ে আর একেবারে পাল সুরতি বল উন্মাদিত হয়ে নাচতে লাগলেন যখন উভয়ে নাচছেন দেবী এসে বলছেন কি ব্যাপারটা কি আর যে বেশ দুজনে এরকম নৃত্য নাচ বললেন দেবী মাপসাপ আমি খেয়েছি আর ইনি কোনের থেকে খেয়েছেন তো বললেন তুমি তো এক নারদ স্বার্থপদ আর ইনি তার থেকে বেশি আমি অর্ধাঙ্গিনী যখন কোনের থেকে বের করলেন তখন অর্ধেকটা তো আমার খেলেন তো সব কিন্তু আমি কাজ করব আমি এমন তপস্যা করব যে সারা বিশ্ব জীব যাতে মহাপ্রসাদ পেয়ে ধন্য হয় তপস্যা করলেন তপস্যায় ভগবান সন্তুষ্ট হয়ে গেলেন সন্তুষ্ট হয়ে বললেন এই যে আমার চিন্ময়ী লীলা জগন্নাথ রূপে এতে মহাপ্রসাদ বিতরণ করব সারা বিশ্বে আপনার জন্য অবতীর্ণ হলেন জগন্নাথ রূপে সারা বিশ্বে মহাপ্রসাদ বিতরণ প্রভু একদিন জগন্নাথ দর্শনে গিয়েছেন ভোরের বেলা পূজারি মালা দিয়েছেন প্রসাদ দিয়েছেন প্রসাদ নিয়ে এলেন মহাপ্রভু ধর্ম ভট্টাচার্যের দিয়ে তখন উনি বিছানার থেকে উঠছেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ বলে বেরিয়েছেন দেখছেন মহাপ্রভু তখন মহাপ্রভু তাকে শোধন করেছেন বেদান্তের ব্যাখ্যা বলে চরণী দণ্ডবোধ করলেন ভট্টাচার্য প্রভু প্রসাদটি দিলেন তখন মুখ ধোয়নি মুখে জলও নেয়নি ওই মাত্র বিছানার থেকে উঠছেন তিনি প্রসাদ খেয়ে যেমনি প্রভুর কাছে প্রসাদ দিপে খেলেন প্রভু কহে আজি আমি জিনু ত্রিভুবন আজি আমি কইলু বৈকুণ্ঠে আরোহণ আজি এমন পূর্ণ হইল সর্ব অভিলাষ সার্বভৌমের হইল মহাপ্রসাদে বিশ্বাস আজ আমি বৈকুণ্ঠে চড়ে গেলাম সব অভিলাষ আমার পূর্ণ হয়ে গেল আর তাকে বলছেন আজি তুমি নিষ্কপটে কইলে কৃষ্ণাশ্রয় আজি নিষ্কপটে কৃষ্ণ তোমা হইলা সদয় আজি কৃষ্ণ প্রাপ্তি যোগ্য হইল তোমার মন বিধি ধর্ম লঙ্ঘি করিলে প্রসাদ সেবন তুমি প্রসাদ সেবন করলে আজ তোমার মনটি কৃষ্ণ প্রাপ্তির যোগ্য হয়ে সুরত বর্ধন গলিত মহাপ্রসাদ এই দাস গোস্বাই কুকুরে খায় না গাভিতে খায় না নর্দমায় পড়ে থাকে রাত্রি আবছা অন্ধকারে বৈরাগী রঘুনাথ রাজপুত্র সেই মহাপ্রসাদকে সংগ্রহ করে আনেন অনেক জল দিয়ে ধুয়ে ভিতরে দড়মাদি যেই ভাত পায় নুন দিয়া রঘুনাথ সেই ভাত রঘুনাথ তো আজকাল কোথাও যাচ্ছে না শত্রু যায় না দেখি সিংহদারু দাঁড়ায় না তাহলে কি রঘুনাথ কঠোর উপবাস আরম্ভ করল স্বরূপ ভাবে একদিন সারাদিন লক্ষ্য করছেন ও কি খায় লক্ষ্য করতে করতে দেখছেন সন্ধ্যার আবছা অন্ধকারে একটা বস্ত্রখণ্ড নিয়ে বেরিয়ে যাচ্ছে স্বরূপ অনুধাবন করছে অতর্কিত ভাবে যাচ্ছেন ধীরে ধীরে যেন বুঝতে পারে দেখছেন সেই নর্দমার প্রসাদ গুলিকে কি করবে নিয়ে এনে দেখছেন সবকে ধুয়ে টুয়ে অনেক জল দিয়ে আর সেই দড়মারি প্রসাদ যখন খাচ্ছেন তখন স্বরূপ সামনে এলেন বলছেন কি ওইছে অমৃত খাও নীতি নীতি আমার সবাই কিছু না দাও কি তোমার প্রকৃতি এই অমৃত খাচ্ছ আমাকে তো কিছু দিতে হয় নাই সবটা গোবিন্দের কাছে প্রভু খবর পেলেন ব্যাপারটি শুনলেন কাউকে না জানিয়ে তিনি অতর্কিতে একদিন এলেন লুকিয়ে আছে ঠিক মহাপ্রসাদ উপাধি হয়েছে এরপর স্বরূপ নেবেন একটু রঘুনাথ পাবে নিত্য অবসরে আগেই প্রভু বলছেন খাসা বস্তু খাও সবে মরে না দেও কেনে এত বলি এক গ্রাস করিল ভক্ষণে দ্বিতীয় গ্রাস যেমনি খাবেন তেমনি হাতে ধরেছেন স্বরূপ তোমার যোগ্য এটা প্রভু বলছেন প্রভু কহে নীতি কত মহাপ্রসাদ খাই হইছে স্বাদ আর কোন প্রসাদ না রঘুনাথের বৈরাগ্য তার ভক্তি মহাপ্রসাদ নিষ্ঠা মহাপ্রসাদের আস্বাদনে চিন্ময় মহাপ্রসাদের আস্বাদনের সঙ্গে মিশে এই আনন্দ আনুতি যাই হইছে সার আর কোন প্রসাদ না পায় সত্যঙ্গে জ্ঞান অনন্তম ব্রহ্ম তিনি অলিক কথা কি বললেন বলেন সত্যি আস্বাদন পেয়েছেন সেই আস্বাদনটি আনন্দ আনন্দের উচ্ছ্বাসে অভিব্যক্ত করলেন সুতরাং সুরত বর্ধনম কিন্তু এদের সেই রূপ নয় বললেন এদের পক্ষে প্রেম ও বিশেষ সময় সম্ভবের তথা প্রেম বিশেষময় বর্ধন করেন এই অধরামৃত কৃষ্ণের সুরত বর্ধন এদের তো সাক্ষাৎ ওটা তার কারণে হতে পারে তো প্রেম বিশেষময় ইচ্ছা বলা হচ্ছে ইচ্ছা ব্যতি রেখে মধুর আরতি হয় না কিন্তু সম্ভব ইচ্ছা কোনো স্থানে নিজের সুখের জন্য কোন স্থানে বা কৃষ্ণের সুখের জন্য কল্পিত হয় যখন কৃষ্ণের সুখের জন্য কল্পিত হয় তখন ওটা প্রেম বিশেষময় সম্ভব ইচ্ছা নিজের সমর্থারতি সম্ভব ইচ্ছাটি রতির সঙ্গে তাদাত্ম প্রাপ্ত ওটাকে আলাদা করা যাবে এই জন্য প্রেম বিশেষময় সম্ভব ইচ্ছা শ্রীকৃষ্ণকে আনন্দ দেওয়ার বা সুখ দেওয়ার উচ্ছ্বাসময় যে একটা আকাঙ্ক্ষা সেইটিকে দেয় সাক্ষাৎ শৃঙ্গার শ্রী গোবিন্দকে এই মধুর রসাস্বাদন দানে কৃষ্ণকে করায় সামরস মধু পান অতএব পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম কৃষ্ণকে করায় সামরস মধু পান সেই শ্রীকৃষ্ণকে শৃঙ্গার সমধু পান করাবার জন্য যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটি উচ্ছ্বসিতার রূপে বেড়ে যায় নিজের দিকটি শূন্য নিজের আত্মেন্দ্রীয় সুখ বাঞ্ছা নাহি গতিকা সুতরাং প্রেম বিশেষময় সম্ভোগেচ্ছাং বর্ধয়তি প্রেম বিশেষময় সম্ভোগ ইচ্ছাকে বর্ধন করে থাকি তোমার ইয়থনামৃত সুরত বর্ধন শোক নাশনম এটিও সেই প্রকার সমগ্র শোককে নাশ করে থাকে বিশ্বজীবের সাদি তাম্বুল শ্রী বললেন এর দ্বারা আমরা মায়াকে জয় করব যখন গোবিন্দ তাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন না তুমি থাকো তখন বললেন বললেন তুমি ছেড়ে চলে যাবে ও তোমাকে ত্যাগ করে আর আমরা কি নিয়ে থাক মায়াদের জন্য তোমার সঙ্গে যেতে চাচ্ছি না তোমার মাধুর্য আর সাধনের জন্য সঙ্গে যেতে চাই মাধুর্য আর সাধন এই অধরামৃতের দ্বারা তোমার অধরামৃতের কি মাধুরী মায়ারের জন্য আমরা অধরামৃত সেবি না অধরামৃতের জন্যই অধরামৃত সেব যখন প্রসাদ সেবা হচ্ছে তখন বলা হচ্ছে সাধু সাবধান সাধু সাবধান কথাটি কেন বলা হয় সাধু সাবধান মানে যে কৃষ্ণের অধরামৃত সেবনের দিকে লক্ষ্য রাখুন জিভা লালসায় মুজি গেছে শ্রীকৃষ্ণের অধরামৃত সেবন করা হচ্ছে সেই আস্বাদনের দিকে লক্ষ্য রাখুন এ শোক ও মায়া নাচ করবে আনুষঙ্গিক ভাবে আস্বাদন তো আছেই চমৎকার অমৃত আর তারপর মায়া নাচ করবে তো মায়া যখন নাচ হয়ে গেল তখন আর শোক থাকবে কোথায় তখন আর শোক থাকার কথা না থাকবে এ হচ্ছে সাধারণ সমগ্র জগতে আর কৃষ্ণের পক্ষে এদের পক্ষে বললেন এদের পক্ষে শোকং তদ অপ্রাপ্তি দুঃখস্য এই বেনু ইত্যাদির দ্বারা যে আস্বাদন লাভ করেন দ্বারা তার অপ্রাপ্তি জনিত দুঃখটিকে পর্যন্ত নাশ করে থাকে শোক নাশ নব নব গুণগণ শ্রবণ রসায়ন নয়ন রসায়ন রহস সম্ভাষণ হৃদয় রসায়ন পরশর রসায়ন সঙ্গ সখিরে রসময় অন্তর যা সবটাই রস শ্যাম সুনাগর গুণগণ আগর কোধনি বিছুরে পার গৃহপতি তরজন গুরুজন গঞ্জন কুলবতী কুবচন ভাস যত পরমাদ সবহু কোন মেয়েটাই মধুর মুরলি আসা ওই যে মুরলির দ্বারে আমি তো বেরিয়ে আসছি বললেন যত শোক সমস্ত শোককে নাশ করছে এই ওই মুন্সি সু অধরামৃতের আশা শোক নাশ যত পরমাদ ইয়ে দিবস প্রেম পবনে ডোল কুলা কি করবে দিবা ভাগের প্রদীপের মতো তারপর আবার প্রেম পবনে আন্দোলিত হচ্ছে মহাজন বললেন আমরা তথাপি রাজারানীর সেই প্রদেশটিকে অনেক কষ্ট করে আবরণ করে রেখেছি তা না হলে কোন কন্দি নির্বাপিত হয়েছে সুতরাং এদের বেলায় অধরা মৃত শোক নাশনম তার স্মৃতি এবং ওই বেনুরবে তার যে শ্রবণ এই শোককে নাশ করে থাকে সরিতবী নুনা সুষ্ঠু চম্বিতম যখন সরিত বেনু মানে শব্দায়মান বেনু কর্তৃকে সুষ্ঠু চুম্বিত তোমার রাম বেনু অদরে বাজাচ্ছেন বেনু চুম্বন করছে তার অধরামৃত রস এবং সেই অধরামৃত রস বেনুর মধ্যে প্রবেশ করে আর ধ্বনি রূপে পায় পরিণাম সে ধ্বনি ব্রহ্মাণ্ডে যায় অন্ডবেদী বৈকুণ্ঠে থায় বলে পৈসে জগতের কানে তাহলে শব্দ ব্রহ্মময় বেরু যখন বলছেন সবার কানে প্রবেশ করছে তখন প্রবেশ তো করছেই শব্দ ব্রহ্মময় বেনু তো প্রবেশ করছে যখন প্রবেশ করছে কি না করছে তা কি করে বুঝবো উনি এই বৃন্দাবনের কেন্দ্রে থেকে বেনু বাজাচ্ছেন এই যে বেনু না অধরামৃত প্রবেশ করছে ব্যাপক বস্তু ওটা মানে আপনি ইচ্ছা করুন আর না করুন আপনার কানে করুন প্রবেশ করেছে যদি প্রবেশ না করতো তাহলে এই বৃন্দাবনের আকর্ষণে কেউ আসতে পারতেন যদি প্রবেশ না করে তাহলে এই আকর্ষণ জাগে না কারো মনে ওই প্রবেশ করেছে এই অমৃত এই অমৃত প্রবেশ করে বৃন্দাবনের কেন্দ্রের দিকে সব বিশ্বজীবের প্রাণকে টান তখন ছুটে যাচ্ছে সেই দিকে অজানা আকর্ষণ কি জানি সেখানে কি বস্তু আছে কে যেন টানছে প্রাণটি ধরে না হলে এত সুখ সম্পদ স্বাচ্ছন্দ্য আত্মীয় বন্ধু বান্ধব নানা প্রকার সংসারের অন্যান্য রসকে ত্যাগ করে এইখানে এত কষ্ট স্বীকার করে আসা যায় পুটাংশে ভক্তি সম্যক প্রাণীহিতে বলে যখন ভক্তি যোগদান শ্রবণ কীর্তন ইত্যাদি মনটিকে নির্মল করে গোবিন্দ চরণে অর্পণ করে দেবে পুরোটা যখন সাধক যাচ্ছেন সব ভুলিয়ে দিচ্ছে অমৃত ব্রহ্মজ্ঞান অনেক পেছনে পড়ছে উন্নত কর্মের কথা দূরে থাক সংসারের কথা যোগীর পরমাত্মানুভূতির ক্ষীণ রেখা দিকচক্রবাল রেখার সঙ্গে দূর দূরান্তরে মিশে যাচ্ছে ঐশ্বর্যময়ী ভাগবতী ভক্তি দূরে সরে দাঁড়া দাঁড়িয়েছেন আপনি বৃন্দাবনে যাচ্ছেন আপনার বাধা কেউ দিতে পারবেন ওই আহা কাহা বৃন্দাবন কাহা গোপীন্দ্র নন্দন কাহা সেই বংশীবন এত লক্ষ লক্ষ ভক্ত মহানুভাব সারা বিশ্বের থেকে যে বৃন্দাবনের কেন্দ্রে ছুটে আসছেন ওই ধ্বনি ব্যাপক পরব্রহ্ম শব্দ ব্রহ্মময়ং বিনুং বাদন্ত মুখামুখে এই জন্য এটি হচ্ছে জগতের জন্য সরিত বিনুনা সুষ্ঠু চুম্বিতম এদের জন্য কিন্তু সরিত বেনুনা সুষ্ঠু চম্বিতম বিচিত্র অন্য কথা মেনুর সমাধি সাধন করছে এদের ভোগ্য সম্পদ বেনু আর সাধন করছে বেনু বড় উদ্ধত পতিব্রতার সঙ্গে ব্রত প্রতিকূল হইতে তানি অনেক বৈকুণ্ঠে লক্ষ্মীগণে যেবা করে আকর্ষণে তার আগে কিবা গোপীগণে এই আকর্ষণটি জেনেই মনে হয় বেনুর কি এই শক্তি আছে এই যে অমৃত গোবিন্দের অধরে যা আমাদের ভোগ্য সম্পদ সেটিতেই সে এত সমৃদ্ধ হয়েছে যার ফোন না কহে তারে পান করে বলাৎকারে পিতে তারে ডাকিয়া জানা বলে ওই গোপীগণ দেখো পিউ তোমার ধন তোমার যদি থাকে অভিমান তবে মরে ক্রোধ করি ধৈর্য ধর্ম লজ্জা ছাড়ি ছাড়ি দিমু আসি কর্মান আর নহে পিমু নিরন্তর তোমারে মোর নাহি ডর অন্য দেখি তৃণের সমান তোমাদের সম্পত্তি সাক্ষাৎ আমার নয় আর কারো নয় জগতের সম্পত্তি সে এক প্রকার কিন্তু সোজাসুজি এটা মধুর রসে তোমাদের সম্পদ সবার থেকে মধুর এবং সুন্দর এলে চোখে গোবিন্দের রথ দুর্বার অন্তর লাল সাহেব সুতরাং এই সরিত সুষ্ঠুচম্বিতম রাধারানী বলেন সখী বল এই বেনু কি তপস্যা করেছিল কোন তীর্থে কোন তপ কোন সিদ্ধ মন্ত্র জপ এই বেনু কইল জন্মান্তরে মহাপ্রভু রাধার ভাব ওকে নিয়ে বলছে হেন কৃষ্ণা ধর সুধা যে কইল অমৃত বুধা যার আশায় গোপী ধরে প্রাণ এ বেনু অযোগ্য অতি তাহে স্থাবর পুরুষ জাতি সেই সুধা সদা করে পান যার ধন না কহে তারে আমার সম্পদ আমাকে বলছি বলছি যার ধন না কহে তারে পান করে বলাৎকারে পিতে তারে ডাকিয়া জানায় দেখো ইহার ভাগ্য ফল দেখো তপস্যার বল তার উচ্ছিষ্ট মহাজনে খায় কতদূর ভাবটা প্রসারিত হচ্ছে তা দেখে আধ্যাত্ম রাজ্যে ভাবটা মহাপ্রভু রাধা ভাব বুকে নিয়ে কতদূর প্রসারিত হয়ে চলে এ তো খাচ্ছে কিন্তু তার উচ্ছিষ্ট আবার মহাজনে খায় ওর উচ্ছিষ্ট আবার মহাজনে খায় মহাজন তো খাবেই আমাদেরকেও ওর উচ্ছিষ্ট পান উচ্ছিষ্ট না হলে আর উপায় নেই গোপী গোপীকেও পান করতে হবে বেনুরই উচ্ছিষ্ট পান করতে হবে সে ছাড়া উপায় নেই বলেন আমরা তো পঞ্চার ওর উচ্ছিষ্ট মহাজনে খাই মহাজন যারা আমরা পঞ্চার গোপ মহাজনটি কে মানস গঙ্গা কালিন্দী ভুবন পাবন নদী কৃষ্ণ জবে তাতে করে স্নান বেনু সুঠা অধর রস লোভে হইয়া পরব সেই সুধা সদা করে পান বেনুটা হাতে আছে তো মানুষ গঙ্গা কালিন্দী ভুবন পাবন নদী মহাজন যখন স্নান করছেন তখন ধুয়ে যাচ্ছে কতটুকু আছে বেনু বাজাচ্ছেন তাতে অধর রস একটু লেগে আছে সেইটা ধুয়ে যাচ্ছে যখন হয়ে যাচ্ছে তখন মানুষ গঙ্গা কালিন্দি সেটিকে আচ্ছাদন করছে কি লালসায় ওই যে সখী এই হ্রদে এতগুলো ফুল ফুটেছে কমল আদি কমল তুমুল কল্লার ওই রসটা সাধনের আনন্দ জনিত উলা অধিকার অন্য কিছু নয় মানুষ গঙ্গা কালিন্দি ভুবন পাবন নদী কৃষ্ণ জবে তাহাই করে স্নান মেনু ঝুঠা অধর রস লোভে হইয়া পরবশ সেই সুধা সদা করে পান ये तो नारी रघु